বিসমিল্লাহির রহমান রাহিম সুপ্রিয় সুধি মণ্ডলী আসসালামু আলাইকুম সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও সুন্দর স্বপ্ন নির্মাণের প্রান্তভূমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পদ্মার পাড় ঘেঁষে সবুজ দুর্বাঘাসে ঢাকা এই সর্বোচ্চ বিদ্যাপীঠকে ঘিরে বিশ্বাসের আবহ নির্মাণ সত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা চলেছে যুগ থেকে যুগান্তরে সাবাস বাংলাদেশ লিচুতলা আর টুকিটাকি চত্বরে তারুণ্যের উচ্ছল আড্ডায় প্রকৃতি তার সকল শুভ্রতা উজাড় করে ঢেলে দেয় সত্য ও সুন্দরের প্রজন্ম বিনির্মাণে স্বাপ্নিক পৃথিবী নির্মাণের সকল সুন্দর প্রচেষ্টার সাথে মিশে আছে হজরত শাহ মকদুমের স্মৃতিবিজড়িত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ দীর্ঘ এ পথ চলায় সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় বিকল্পের এবারের নিবেদন সবুজ মতিহার গানের সুরে সুরে সবুজের মতিহারে আমরা পথ চলি শহীদের স্মৃতি নিয়ে মন প্রাণ সপে দিয়ে আল্লাহর কথা শুধু বলি বিকল্প পথে মোরা চলি বিকল্প পথে মোরা চলি গানের সুরে সুরে সবুজের মতিহারে আমরা পথ চলি শহীদের স্মৃতি নিয়ে মন প্রাণ সোপে দিয়ে আল্লাহর কথা শুধু বলি বিকল্প পথে মোরা চলি বিকল্প পথে মোরা চলি এই পথ নয় তো ফুলে সাজানো এই পথ কণ্ঠকাকীর্ণ তবুও আমরা সামনে যাব সকল বাধা করে দীর্ণ এই পথ নয় তো ফুলে সাজানো এই পথ কণ্ঠকাকীর্ণ তবুও আমরা সামনে যাব সকল বাধা করে দীর্ণ যত আঘাত লাগে লাগু গায়ে যত আঘাত লাগে লাগু গায়ে মারিয়ে যাব গুলি বিকল্প পথে মোরা চলি বিকল্প পথে মোরা চলি গানের সুরে সুরে সবুজের মতিহারে আমরা পথ চলি শহীদের স্মৃতি নিয়ে মন প্রাণ সোপে দিয়ে আল্লাহর কথা শুধু বলি বিকল্প পথে মোরা চলি বিকল্প পথে মোরা চলি এই পথ রক্তে মাখা এই পথ আমাদের স্বপ্ন তাই তো শত সুর গান অভিনয় সোনালি সুদিনের জন্য এই পথ শহীদের রক্তে মাখা এই পথ আমাদের স্বপ্ন তাই তো শত সুর গান বিনয় সোনালি সুদিনের জন্য জীবন রাঙাতে এসো দলে দলে জীবন রাঙাতে এসো দলে দলে ফুটাতে ফুলের যত কলি বিকল্প পথে মোরা চলে বিকল্প পথে মোরা চলে গানের সুরে সুরে সবুজের মতিহারে আমরা পথ চলি শহীদের স্মৃতি নিয়ে মন প্রাণ সপে দিয়ে আল্লাহর কথা শুধু বলি বিকল্প পথে মোরা চলি বিকল্প পথে মোরা চলি বিকল্প পথে মোরা চলি বিকল্প পথে মোরা চলি বিকল্প পথে মোরা চলি বিকল্প পথে মোরা চলি বিকল্প পথে মোরা চলি এই ধরুনি ওই যে গগন আলো আধার পানীয় পবনে এই এই ধরুনি ওই যে গগন আলো আধার পানীয় পবনে ধরণী সবই দিলে প্রভু তুমি সবই দিলে প্রভু তুমি করলে কত যে আয়োজন এই ধরণী এই ধরণী ওই যে গগন আলু আধার পানীয় পবনে ধরুনি রবি শশী গ্রহ তারা নিত্য হাসে ওই আকাশে ঝর্ণারা ওই গান গেয়ে যায় সবুজে ঘেরা পাহাড়ি দেশে কি অপরূপ রূপে সাজালে কি অপরূপ রূপে সাজালে রূপময়ী বিশ্বভুবনে ধরণী এই ধরণী ওই যে গগন আলু আধার পানীয় পবনে ধরুনি ফুলে ফলে গাছে গাছে দিলে তুমি রূপের ছোঁয়া পূর্ণিমাতে ভরে দিয়ে করলে সবই জোছনা ধোয়া সাজিয়ে দিলে সবখানে গো সাজিয়ে দিলে সবখানে গো যেখানে যা কিছু প্রয়োজনী ধরণী এই ধরণী ওই যে গগন আলু আধার পানীয় পাবনি ধরনি সবই দিলে প্রভু তুমি সবই দিলে প্রভু তুমি করলে কত যে আয়োজন এই ধরণী এই ধরণী ওই যে গগন আলু আধার পানীয় পবনে ধরণী রমজান করবো কও পদ্মা নদীতে সর পড়া গেল জমি জিরা যা ছিল ফাইটটা সবজির হয়ে গেল ধান পান শুকাইয়া সব মইরা গেল কই যামু কও কি খামু রমত ভাই এই সমস্যা তো শুধু তোমার না এই এলাকার সকলেরই হ্যাঁ এইভাবে আর বসে থাকুন যায় না এর একটা ভিত করতে এবো চলো জোয়ান ভাতিজা করে ডাইকা আনি ওদের লইয়া আমরা আজকে ফারাক কামাত ভাঙাই দিমু ঠিক কইছো ঠিক কইছো চলো এই রহিম কামাল সালাম তোদের তোগরে যা যা আছে নিয়ে আয় নিয়ে আয় ও ভাতিজা কি কও চাচা ও ভাতিজা কি কও চাচা খন্তা নিয়ে আয় ও কোদাল নি আয় হাতুর নিয়াই ও সাবর নিয়াই খন্তা নিয়াই ও কোদাল নিয়াই হাতুর নিয়াই ও সাবর নিয়াই আর কাবাদ ভাঙ্গা দিমু ভাঙ্গা দিমু ভাঙ্গা দিমু ভাঙ্গা দিমু মরা পদ্মায় আবার নৌকা ভাসাইমু ভাসাইমু ভাসাইমু ভাসাইমু ও কি চাচা ও কি পদ্মারে পদ্মারে পদ্মারে পদ্মারে পদ্মারে পদ্মা নদী মরুভূমি কে বানাইল রে কে বানাইল রে কে বানাইল রে ভাটিয়ালির গায়ক এখন শুধুই কান্দে রে শুধুই কান্দে রে শুধুই কান্দে রে পদ্মা নদী মরুভূমি কে বানাইল রে কে বানাইলো রে কে বানাইলো রে ভাটিয়ালির গায়ক এখন শুধুই কান্দে রে শুধুই কান্দে রে শুধুই কান্দে রে সীমান্তের ওই পাড়ে দেখো ঘাতক দালাল ও সীমান্তের ওই পাড়ে দেখো ঘাতক দালাল ও সীমান্তের ওই পাড়ে দেখো ঘাতক দালাল প্রয়োজনে বুকের রক্ত ঢাইলা দিমু ঢাইলা দিমু ঢাইলা দিমু ঢাইলা দিমু ও ভাতিজা কি কও চাচা ও ভাতিজা ইকো চাচা পদ্মারে পদ্মারে পদ্মারে পদ্মারে পদ্মারে ফারাক্কার ওই মরণ ছবল কে রুখিবে রে কে রুখিবে রে কে রুখিবে রে দেশের তরে যাদের রক্ত উল্কা নাচে রে উল্কা নাচে রে উল্কা নাচে রে পারাকার মরণ সবল কে রুখিবে রে কে রুখিবে রে কে রুখিবে রে দেশের তরে যাদের রক্ত উল্কা নাচে রে উল্কা নাচে রে উল্কা নাচে রে সীমান্তের ওই আকাশ জুড়ে কৃষ্ণ ছায়া ও সীমান্তের ওই আকাশ জুড়ে কৃষ্ণ ছায়া ও সীমান্তের ওই আকাশ জুড়ে কৃষ্ণ ছায়া প্রয়োজনে আকাশের মেঘ সরাই দিমু সরাই দিমু সরাই দিমু সরাই দিমু ও ভাতিজা কি কল চাচা ও ভাতিজা কি কও চাচা কোনটা নিয়ে আয় ও কোদাল নি আই হাতুর নি আই ও শাবল নি আই কোনটা নিয়ে আয় ও কোদাল নি আই হাতুর নিয়াই ও শাবল নিয়াই ফারাক ভাঙ্গা দিমু ভাঙ্গা দিমু ভাঙ্গা দিমু ভাঙ্গা দিমু মোরা পদ্মায় আবার নৌকা ভাসাইমু ভাসাইমু ভাসাইমু ভাসাইমু ও ভাতিজা কি কও চাচা ও ভাতিজা কি কও চাচা ও ভাতিজা কি কও চাচা ও ভতিজা কি দরে বাংলাদেশের মতো এমনই আপন পৃথিবীর নেই যে কোথা বাংলাদেশের মতো এমনই আপন পৃথিবীর নেই যে কোথাও তুলিরা চড়ে যেন আকাই দেশ সবুজ শ্যামলি এক গা বাংলাদেশের মতো এমনই আপন পৃথিবীর যে কোথাও এখানে মেঠো পথে বাউলের এক তারা বাজে সোনালি ফসলের মৌসুবাসে কৃষকেরা ছুটে যাই কাজে ও এখানে মেঠো পথে বাউলে এক তারা বাজে সোনালি ফসলের মৌসুবাসে কৃষকেরা ছুটে যায় কাজে নদীর বুক জুড়ে চলে সারি সারি পাল তোলা না বাংলাদেশের মতো এমনই আপন পৃথিবীর নেই যে কোথাও তুলিরা চড়ে যেন আকাই দেশ সবুজ শ্যামলি এক গা বাংলাদেশের মতো এমনই আপন পৃথিবীর নেই যে কোথা এখানে বাসের বনে পাখিদের সুরেলা লাশ গাছের ডালে বৈশাখ মাসে পাখিরা গড়ে যে বাসু ও এখানে বাসের বনে পাখিদের সুরেলা সুর গাছের ডালে বৈশাখ মাসে পাখিরা গড়ে যে বাসুর নদীর বুক জুড়ে চলে সারি সারি পাল না বাংলাদেশের মতো এমনই আপন পৃথিবীর যে কোথা বাংলাদেশের মতো এমনই আপন পৃথিবীর যে কোথা তুলিরা চড়ে যেন আকাই দেশ সবুজ শ্যামলি এক বাংলাদেশের মতো এমনই আপন পৃথিবীর নেই যে কোথা বাংলাদেশের মতো এমনই আপন পৃথিবীর নেই যে কোথা নীল নীল স্বপ্নীল নীলিমার নীল চঞ্চল সরগোল তাতে অনাবিল নীল নীল স্বপ্নীল নীলিমার নীল চঞ্চল সরগোল তাতে অনাবিল নীল নীল স্বপ্নীল নীলিমার নীল চঞ্চল সুরগোল তাতে অনাবিল ঝড় ঝড় ঝর্ণা ঝরছে অঝোর গুনগুন গান গাইছে অধোর ঝড় ঝড় ঝর্ণা ঝরছে অঝোর গুনগুন গান গাইছে অধোর সৃজিয়েছ সব তুমি তুলনাবিহীন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ফুল ফোটা ওই স্নিগ্ধ সকাল মুগ্ধ ফুলের ঘ্রাণে মন আকাশ সূর্য জালে ভোরের পাখির গানে ফুল ফোটা ওই স্নিগ্ধ সকাল মুগ্ধ ফুলের গানে মৌন আকাশ সূর্য জালে ভোরের পাখির গানে নিপুণ তুলির ছোট টানে নিপুণ তুলির ছোট টানে রংধনু হয় রঙিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ঘুমন্ত রাত জেগে ওঠে উচ্ছল নদীর গানে সন্ধ্যা তারা গল্প বলে রাতের কানে কানে ঘুমন্ত রাত জেগে ওঠে উচ্ছল নদীর গানে সন্ধ্যা তারা গল্প বলে রাতের কানে কানে সূর্য এলে রাত ঘুমিয়ে সূর্য এলে রাত ঘুমিয়ে জাগে সোনালি দিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নীল নীল সব নীল মার নীল চঞ্চল সুরগুল তাতে অনাবিল নীল নীল সব নীল মার নীল চঞ্চল সুরগুল তাতে অনাবিল ঝড় ঝড় ঝর্ণা ঝরছে অঝোর গুনগুন গুনগান গাইছে অধোর ঝড় ঝড় ঝর্ণা ঝরছে অঝোর গুনগুন গান গাইছে অধর সৃজিয়েছ সব তুমি তুলনাবিহীন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন গোলাপ রাঙা সাঝের আকাশ পাখির ডানায় ভোর চোখ ঝাঝানো বোশেখ দুপুর খুলুক রাতের দূর চোখ ঝাঝানো বোশেখ দুপুর খুলুক রাতের দূর গোলা প্রাঙা সাঝের আকাশ পাখির ডানায় ভোর চোখ ঝাঝানো বোশেখ দুপুর খুলুক রাতের দোর চোখ ঝাঝানো বোশেখ দুপুর খুলুক রাতের দোর মিষ্টি দাদুর গল্প শুনি নিত্য সবুজ স্বপ্ন বুনি মিষ্টি দাদুর গল্প শুনি নিত্য সবুজ স্বপ্ন বুনি চিলের পাখায় আকাশ ফুরে চিলের পাখায় আকাশ ফুরে চাই যেতে চাই অচিনপুরে রাতের আধার নিকোষ কালো রাতের আধার নিকোষ কালো বাড়ায় ঘুমের ঘোর চোখ ঝাঝানো বসেখ দুপুর খুলুক রাতের দোর চোখ ঝাঝানো বসেখ দুপুর খুলুক রাতের দো গাছ গাছালির লতায় পাতায় কিংবা আমার ছবির খাতায় গাছ গাছালির লতাই পাতায় কিংবা আমার ছবির খাতায় প্রজাপতি শালিক ডানায় প্রজাপতি শালিক ডানায় আমার মায়ের দেশটি মানায় এ দেশ আমার স্বপ্ন ভূমি এ দেশ আমার স্বপ্ন ভূমি চাই যে আলোর ভোর চোখ ঝাঝানো বসেখ দুপুর খুলুক রাতের দোর চোখ ঝাঝানো বোশেখ দুপুর খুলুক রাতের দূর গোলাপ রাঙা সাঝের আকাশ পাখির ডানায় ভোর চোখ ঝাঝানো বোশেখ দুপুর খুলুক রাতের দূর চোখ ঝাঝানো বসেখ দুপুর খুলুক রাতের দোর চোখ ঝাঝানো বসেখ দুপুর খুলুক রাতের দো কদে মগু তোমার ছেলে বেহেস তোমার চরম তলে এই দুনিয়ার মাগো সেই কথাটি ছিলাম ভুলে কদে মাগো তোমার ছেলে বেহেস তোমার চরণ তনে এই দুনিয়ার মোহে মাগো সে কথাটি ছিলাম ভুলে কাদে মাগো তোমার ছেলে ভরা ছিল মাগো তোমার জীবন হাজারো দুখে বুঝতে কভু দাউনি মাগো রাখতে আমায় পরম সুখে ভরা ছিল মাগো তোমার জীবন হাজারো দুঃখ রাখতে আমায় পরম সুখে এমন জীবন নিয়ে তুমি কোথায় চলে গেলে কাদে মাগো তোমার ছেলে বেহেস তোমার চরণ তলে এই দুনিয়ার মোহে মাগো সেই কথাটি ছিলাম ভুলে কাদে মাগো তোমার ছেড়ে আমার ব্যথা চল দিয়ে মুছতে চোখের যা এখন আমায় একা ফেলে চলে গেছ ছেড়ে সব কোলাহ আমার ব্যথায় চল দিয়ে মুছতে চোখের যা গেছো ছেড়ে সব কোলাহ বুঝেছি মাগো কেন তুমি অভিমানী হলে কাদে মাগো তোমার ছেলে বেহেস তোমার চরণ তলে এই দুনিয়ার মোহে মাগো সেই কথাটি ছিলাম ভুলে কাদে মাগো তোমার ছেলে বেহেস তোমার চরণ তলে এই দুনিয়ার মোহে মাগো সে কথাটি ছিলাম ভুলে কাদে মাগো তোমার ছেলে ফসল ভরা মাঠে সোনালি ধানের শিষে ফসল ভরা মাঠে সোনালি ধানের শিষে ফসল ভরা মাঠে সোনালি ধানের শিষে দেখি যেন একটাই প্রতিচ্ছবি দেখি যেন একটাই প্রতিচ্ছবি স্বপ্নীল সোনার দেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ এই দেশেরই পূর্ব দিগন্তে সূর্য রচে এক রঙিন আশা মনে হয় যেন লাখো শহীদের রক্ত কণিকার মিলিত ভাষা এই দেশেরই পূর্ব দিগন্তে সূর্য রচে এক রঙিন আশা মনে হয় যেন লাখ শহীদের রক্ত কণিকার মিলিত ভাষা এই দেশেরই পূর্ব দিগন্তে সূর্য রচে এক রঙিন আশা মনে হয় যেন লাখো শহীদের রক্ত কণিকার মিলিত ভাষা কোথাও কি খুঁজে পাবে তুমি কোথাও কি খুঁজে পাবে তুমি এমন সোনালি স্বপ্নের দেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ এই দেশেরই বুক চিরে বয়ে যায় পদ্মা মেঘনার মিলিত ধারা বয়ে চলে তারা এক লক্ষ পানে অনন্ত প্রবাহী বাঁধন হারা এই দেশেরই বুক চিরে বয়ে যায় পদ্মা মেঘনার মিলিত ধারা বয়ে চলে তারা এক লক্ষ পানে অনন্ত প্রবাহী বাঁধন হারা এই দেশেরই বুক চিরে বয়ে যায় পদ্মা মেঘনার মিলিত ধারা বয়ে চলে তারা এক লক্ষ পানে অনন্ত প্রবাহী বাঁধন হারা কোথাও কি খুঁজে পাবে তুমি কোথাও কি খুঁজে পাবে তুমি এমন সোনালি স্বপ্নের দেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ ফসল ভরা মাঠে সোনালি ধানে শেষে ফসল ভরা মাঠে সোনালি ধানে শিষে দেখি যেন একটাই প্রতিচ্ছবি দেখি যেন একটাই প্রতিচ্ছবি স্বপ্নি সোনার দেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ মাটি খান পিঞ্জি রার মাঝে পাখি করে খেলা দিবানিশি মাটি রেখান পিঞ্জি রার মাঝে পাখি করে খেলা দিবানিষি পাখি উড়িয়া যাবে খাঁচা ভেঙে উড়িয়া যাবে খাঁচা ভেঙে হয়ে কোনো প্রবাসী প্রবাসীও সে হয়ে কোনো এক প্রবাসী মাটি রেখান পিঞ্জি রার মাঝে পাখি করে খেলা দিবানিশি যত ইচাও মন রাখতে তারে থাকবে না তো থাকবে না সে পিঞ্জিরার ভেতরে যতই চাও মন রাখতে তারে থাকবে না তো থাকবে না সে পিঞ্জিরার ভেতরে পাখি গেলে উড়ে মনে হবে তারে গেলে উড়ে মনে হবে তারে কোথাকার কোন পরদেশীয় সে কোথাকার কোন পরদেশি মাটি খান পিঞ্জি রার মাঝে পাখি করে খেলা দিবানিশি যতই কাঁদিস মনুরে আমার পারবি না তুই রাখতে তারে কাঁদিয়ে যাবে সে মনকে সাবার যতই কাঁদিস মন রে আমার পারবি না তুই রাখতে তারে কাঁদিয়ে যাবে সে মনকে সবার পাখি গেলে উড়ে হবে রে মন গেলে উড়ে হবে রে মন কোথাকার কোন দুর্দেশীয় সে কোথাকার কোন দুর্দেশী মাটি একখান পিঞ্জি রার মাঝে পাখি করে খেলা দিবানিশী পাখি উড়িয়া যাবে খাঁচা ভেঙে উড়িয়া যাবে খাঁচা ভেঙে এ কোনো এক প্রবাসীও সে এ কোনো এক প্রবাসী মাটির খান পিঞ্জি নিদ্রার মাঝে পাখি করে খেলা দিবানিশি মাটির খান পিঞ্জি রার মাঝে পাখি করে খেলা দিবানিশি পাখি ডেকে যায় প্রভাত বেলায় সূর্য উঠে হেসে রোদের ভেলায় মনটা দোলায় আমারই বাংলাদেশে পাখি ডেকে যায় প্রভাত বেলায় সূর্য উঠে হেসে রোদের ভেলায় মনটা দোলায় আমারই বাংলাদেশে পাখি ডেকে যায় প্রভাত বেলায় সূর্য ওঠে হেসে রোদের বেলায় মনটা দোলায় আমারি বাংলাদেশে দোলা দিয়ে যাই ধানের ডগাই মৃদু দক্ষিণা বায়ু বসন্তেরা ভাই সকালে সভাই কোকিল ডাকে কুহু হো দোলা দিয়ে যাই ধানের ডগাই মৃদু দক্ষিণা বায়ু বসন্তেরা ভাই সকাল সবাই উকিল ডাকে কুহু নদী বয়ে যায় আপন ঠিকানায় সাগরের দেশে নদী বয়ে যায় আপন ঠিকানায় সাগরের দেশে ও পাখি ডেকে যায় প্রভাত বেলায় সূর্য উঠে হেসে রোদের বেলায় মনটা দোলায় আমারই বাংলাদেশে পাখি ডেকে যায় প্রভাত বেলায় সূর্য উঠে হেসে রোদের বেলায় মনটা দোলায় আমারই বাংলাদেশে ভাটিয়ালি গাই গানেরি মেলাই আহা কি যে মধু মনটা কেড়ে নেই প্রাণটা কেড়ে নেই আজানেরি ওই সুর ও ভাটিয়ালি গাই গানেরি মেলাই আহা কি যে মধু মনটা কেড়ে নাই প্রাণটা কেড়ে নাই আজানেরই ওই সুর বুড়ি বরিশায় গাছের পাতায় ফোটায় ফোটায় পানি ঝরে ঘন বরিশায় গাছের পাতায় ফোটায় ফোটায় পানি ঝরে ও পাখি ডেকে যায় প্রভাত বেলায় সূর্য উঠে হেসে রোদের বেলায় মনটা দোলায় আমারি বাংলাদেশে পাখি ডেকে যায় প্রভাত বেলায় সূর্য উঠে হেসে রোদের বেলায় মনটা দোলায় আমারি বাংলাদেশে আমারি বাংলাদেশে আমারি বাংলাদেশে আমারি বাংলাদেশে আমারি বাংলাদেশে আমারি বাংলাদেশে যদি পৃথিবীর সব জল কালি হতো হতো যদি গাছগুলো কলম সবই শেষ হতো না লিখা মহিমা তোমার কত যে মহান তুমি সে কথা ভাবি যদি পৃথিবীর সব জল কালি হতো হতো যদি গাছগুলো কলম সবই শেষ হতো না লেখা মহিমা তোমার কত যে মহান তুমি সে কথা ভাবি যদি পৃথিবীর সব জল কালি হতো মহিমা তোমার নীলসমান গ্রহ রবি পাখিদের গান মহিমা তোমার নীলসমান গ্রহ রবি চন্দ্র পাখিদের গান বিষয়ে ভরা নয় মহাশূন্য তার চেয়ে বিষয় এই পৃথিবী যদি পৃথিবীর সব জল কালি হতো হতো যদি গাছগুলো কলম সবই শেষ হতো না লেখা মহিমা তোমার কত যে মহান তুমি সে কথা ভাবি যদি পৃথিবীর সব জল কালি হতো মহিমা তোমার সাগরের জল বৃক্ষ মাঝে দিলে কত ফুল ফল মহিমা তোমার সাগরের জল বৃক্ষ মাঝে দিলে কত ফুল ফল ক্ষুদ্র জ্ঞানে টুকোন ভাবে দেখেছি অপরূপ কত না ছবি যদি পৃথিবীর সব জল কালি হতো হতো যদি গাছগুলো কলম সবই শেষ হতো না লেখা মহিমা তোমার কত যে মহান তুমি সে কথা ভাবি যদি পৃথিবীর সব জল কালি হতো হতো যদি গাছগুলো কলম সবই শেষ হতো না লেখা মহিমা তোমার কত যে মহান তুমি সে কথা ভাবি যদি পৃথিবীর সব জল কালি হতো আকাশের নীল উদাসী হাওয়া মাতাল করেছে আমার মন তোমার ছোঁয়ায় সাপলা কুড়ি তোমার ছোঁয়ায় সাপলা কুড়ি রঙিন করেছে জীবন আকাশের নীল উদাসী হাওয়া মাতাল করেছে আমারই মন তোমার ছোঁয়ায় সাপলা কুড়ি তোমার ছোঁয়ায় সাপলা কুড়ি রঙিন করেছে জীবন আকাশের নীল উদাসী হাওয়া আকাশের নীল উদাসী হাওয়া রূপালী নদীর ঘাট পেরিয়ে সোনালি ধানের মাঠ পেরিয়ে রূপালী নদীর ঘাট পেরিয়ে সোনালি ধানের মাঠ পেরিয়ে শিল্পিত সবুজের গা মমতা জড়ানো মা সুবাসিত মন কারা না দেখা বাতাস সুবাসিত মন কাড়া না দেখা বাতাস যাই না ভোলা সেই খন আকাশের নীল উদাসী হাওয়া সৃষ্টির কারুকাজ শিল্পের রূপ অবাক মনটা আমার বিষয় চুপ সৃষ্টির কারুকাজ শিল্পের রূপ অবাক মনটা আমার বিষয় চুপ সুন্দর সৃষ্টির শিল্পী কেমন দেখতেও তলা আজ আমার এই মন সুন্দর সৃষ্টির শিল্পী কেমন দেখতে উতলা আজ আমার এই মন হাসরের সেই ক্ষণে দেখা দেয়া প্রিয়জনে জানি না গো প্রভু আমি পাব কি না ঠাই জানি না গো প্রভু আমি পাব কি না ঠাই ব্যাকুল অবুঝ তাই মন আকাশের নীল উদাসী হাওয়া মাতাল করেছে আমার এই মন তোমার ছোঁয়ায় সাপলা কুড়ি তোমার ছোঁয়ায় সাপলা কুড়ি রঙিন করেছে জীবন আকাশের নীল উদাসী হওয়া আকাশের নীল উদাসী হওয়া আকাশের নীল উদাসী দয়াল রে হে দয়াল রে দয়াল রে আল্লাহ তোমার কাছে দুহাত তুলে করি কান্নাকাটি সাড়ে তিন হাতে কবর যেন হয় বেহেস্তি পাটি আল্লাহ তোমার কাছে দুহাত তুলে করি কান্নাকাটি সাড়ে তিন হাত কবর যেন হয় বেহেস্তি পাটি আল্লাহ তোমার কাছে আমি সর্প বিচ্ছুর কামড় খাইয়া থাকতে পারবো না অন্ধকার সে আগুন ঘরে থাকতে পারবো না আমি সর্প বিচ্ছুর কামড় খাইয়া থাকতে পারবো না অন্ধকার সে আগুন ঘরে থাকতে পারবো না তার চেয়ে বড় তার চেয়ে বরং দয়ালামায় বানায়া দাও মাটি আল্লাহ তোমার কাছে হাত তুলে করি কাটি সাড়ে তিন হাত কবর যেন হয় বেহেসি পাটি আল্লাহ হাত তুলে ফেরেস্তায় আসিয়ায় আমায় প্রশ্ন করিবে ফেরেস্তায় আসিয়ায় আমায় প্রশ্ন করিবে তখন যদি সঠিক সঠিক উত্তর না পারি আমার বরবাদ হবে আমার বরবাদ হবে এক আঘাতে হে একা খাতে হাড়ার মাংস এক হইয়া যাইব আমার পাশে সঙ্গী সাথী তখন কেউ না রইব আমার পাশে আমার পাশে সঙ্গী সাথী তখন কেউ না রইব দয়াল রে দয়াল রে আল্লাহ দু হাত তুলে তোমার কাছে করি কান্নাকাটি সাড়ে তিন হাত কবর যেন হয় বেহেস্তি পাটি আল্লাহ তোমার কাছে দু হাত তুলে করি কান্নাকাটি সাড়ে তিন হাত কবর যেন হয় বেহেস্তি পাটি আল্লাহ তোমার কাছে দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল সুরে সুরে সবুজের মতিহারে আমরা পথ চলি শহীদের স্মৃতি নিয়ে মন প্রাণ সপে দিয়ে আল্লাহর কথা শুধু বলি বিকল্প পথে মোরা চলি বিকল্প পথে মোরা চলি গানের সুরে সুরে সবুজের মতিহারে আমরা পথ চলি শহীদের স্মৃতি নিয়ে মন প্রাণ সোপে দিয়ে আল্লাহর কথা শুধু বলি বিকল্প পথে মোরা চলি বিকল্প পথে মোরা চলি